আবিস রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি আইসা রদেলাহ তালাহাকে জিজ্ঞেস করলাম নবী সাল্লাহ সাল্লাম কি কুরবানির গোস্ত তিন দিনের অধিক সময় খেতে নিষেধ করেছেন তিনি বললেন সেই বছরই কেবল নিষেধ করেছিলেন যে বছর মানুষ অনাহারের কবলে পড়েছিল তখন তিনি চেয়েছিলেন যেন ধনীরা গরিবদের খাওয়ায় আমরা তো বকরির পায়েগুলো তুলে রাখতাম এবং পনেরো দিন পর তা খেতাম তাকে জিজ্ঞেস করা হলো কিসে আপনাদের এগুলো খেতে বাধ্য করত তিনি হেসে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে মিলিত হবার পূর্ব পর্যন্ত তার পরিবার পরিজন এক নাগারে তিন দিন তরকারিসহ গমের রুটি পেট ভরে খাননি অন্য সানাদে ইবনু কাসির বলেছেন সুফিয়ান রহমাতুল্লা আলাহি আব্দুর রহমান ইবনু আবিস সূত্রে উক্ত হাদিসটি আমার কাছে বর্ণনা করেছেন